এই বাংলাদেশেই জন্ম মোদের বাংলাদেশেই ঘর জন্ম থেকেই জন্মভূমির প্রেম ভরা অন্তর এই মাটি ফুল পাহাড় নদীর আমরাও সন্তান শহরনগর গঞ্জ গ্রামের লক্ষ হাজার প্রাণ স্বাধীন দেশের স্বাধীন জাতির সদস্য আমরাও মুক্ত স্বাধীন মত প্রকাশের দাও অধিকার দাও আমরা হেথায় বানভাসী নই কেউ আসিনি উড়ে মোদের পারবে না কেউ করতে গায়ের জোরে সত্যনের আমরা বারুদ আমরা জ্ঞানের আলো এই বারুদে লাগলে আগুন শেষ হবে না ভালো চালো চালো আগুন জালো চালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারের মসনদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারীর মসলদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো রাজনীতি খুব কম করি তাই ধর্ম নিয়েই থাকি সেই সুযোগেই দেশ জাতিকে দিচ্ছে ওরা ফাঁকি তসবি টুপি নামাজ কোরআন ভোটটা এলেই ধরে রাজনীতি তো করছে ওরাই ধর্ম পুঁজি করে আমরা তো চাই রাষ্ট্র সমাজ সত্য প্রতিষ্ঠার সত্য এলেই দুর্নীতিবাজ কেউ পাবে না পার দেশ বিরোধী শক্তিগুলো তাই গিয়েছে খেপে মিথ্যে ছুতোয় চাচ্ছে মোদের ধরতে টুটি চেপে আর দেব না খেলতে ওদের শূন্য মাঠে বলো মুখ বুঝে আর সইব না সব বুক ফুলিয়ে চলো চালো চালো আগুন জালো চালো চালো আগুন চালো জলো জলো আগুন জলো জ্বলো জলো আগুন জলো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারের মসনদে আজ আগুন জ্বালো জালো জালো আগুন জালো আগুন জ্বালো দিন বদলের রাজপথে আজ আগুন জ্বালো জালো জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো অত্যাচারীর মসনদে আজ আগুন জ্বালো জালো জ্বালো আগুন জালো আগুন জ্বালো দিন বদলের রাজপথে আজ আগুন জ্বালো শাহজালালের পাক জমিনে ডাক এসেছে ফের প্রেতাত্মা সব মারতে হবে গৌর গোবিন্দের শহীদ তিতুর ভাঙ্গাবাসের কেল্লা থেকেও ওই ডাক শোনা যায় আয় ছুটে আয় বিড়লা ঠিয়াল কই বিধর্মী আর ভিনদেশীদের হাত পড়েছে দেশে প্রজন্মকেও বস করেছে নাস্তিকতার বেশে কৌশলে শেষ করছে মোদের শিক্ষা ও সংস্কৃতি রাজনীতিতেও জন্মেছে সাম্রাজ্যবাদের নীতি নাস্তিকতার মচ্ছবে আজ জ্বলছে হাজার আলো দিন ইমানের চত্বরে আজ নামছে আধার কালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারের মসনদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারীর মসলদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো যে নারীদের করছে ওরাই ভোগবিলাসের পণ্য সেই নারীকেই দিচ্ছে ঠেলে ধর্ম রুখার জন্য পড়ছে কোরআন করছে গোপন সংখ্যালঘুর হামলা ইমাম আলেম হাফিজ নামে দিচ্ছে সে সব মামলা সব দলে হয় অস্ত্রবাজি হয় না সে দল বন্ধ ইসলামী দল হলেই কেবল জঙ্গিবাদের গন্ধ অস্ত্রমাদক অশ্লীলতার সয়লাবে নাই মানা ভিন্ন মতের চিহ্ন পেলেই মাদ্রাসাতে হানা এই অবিচার মানব না আর বিদ্রোহী সুর তোলো কণ্ঠ ছাড়ো জোরসে এবার বন্ধ দুয়ার খোলো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জলো আগুন জলো জলো জলো আগুন জলো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারের মসনদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারীর মসনদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জ্বালো নব্বই ভাগ মুসলমানের দেশ এটি তাই বলে ধর্মকে শেষ করছে ওরা ভিন্ন সুকৌশলে নাটক ছবি গল্প ছবি অশ্লীলতায় ভরা বিদ্যালয়েও উগ্র পোশাক পর্দা নিষেধ করা ধর্মবিহীন শিক্ষানীতি পতন মূল্যবোধে কোরআনে সুদ হারাম তবু রাষ্ট্র চলে সুদে আইন বিচার চলছে দেখো ধর্মবিধান ছাড়া ধর্মীয় বিশ্বাস বিরোধী সংবিধানের ধারা সবকিছু ঠিক করব এবার ঐক্য গড়ে তোলো আর কত ঘুম জাগরে এবার জাগার সময় হলো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারের মসনদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারীর মসলদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো অত্যাচারীর মসলদে আজ আগুন জালো জালো জালো আগুন জালো আগুন জালো দিন বদলের রাজপথে আজ আগুন জালো almadina.com almadina.com